পালন দুটো বক্তব্য উপস্থাপন করেছি আরও দুটো বক্তব্য উপস্থাপনের প্রয়োজন রয়েছে চাঁদ দেখা নিয়ে যে মহা সমস্যা সৃষ্টি হয়েছে সৃষ্টি করছেন এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের বক্তব্য অসংলগ্ন কথাবার্তা লিপলিটের মধ্যে চটক ধরা কিছু আগে পিছে জোড়া তালি দিয়ে মহাপণ্ডিতি করার চেষ্টা করছেন এবং আলাদা জামাত করছেন সে ব্যাপারে আমি দুটো বক্তব্য উপস্থাপন করেছি আরও দুটো বক্তব্য উপস্থাপন করার প্রয়োজন এ বিষয়ে আমি কারো কোনো দোষ দিচ্ছি না যদি তারা কোনো জ্ঞানভিত্তিক কথা বলতে পারতেন সুচারুরূপে গুছে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু যা করেছেন তা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে সামাজিক দৃষ্টিতে নৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই আপত্তিকর কাজ করেছেন কাজেই সেটা আরো দুটি বক্তব্যের প্রয়োজন আমি আপনাদের আক্রমণও করছি না শুধু দৃষ্টি আকর্ষণ করছি আরেক শ্রেণীর লোক খামাখা লেখা শুরু করেছেন খালি গবেষণা গবর্চনা করেন আর গবর্চনা করেন গবেষক আরে গবেষককে তার অবস্থান কি সে কোথাকার সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ নিয়ে হলো সেখানে দারুল বুহুস ওয়াল ইফতা গবেষণা এবং ফতোয়া বিভাগ সেখানে দেশের সর্বোচ্চ আলেমদের না করা হয়েছে আপনারা আলোচনা করতে পারেন নিষেধ নাই কোরআন ইসলাম কথা বলবেন প্রশ্ন তুলবেন কিন্তু গবেষক নাম দিবেন একেবারে ফতোয়া দিয়ে বসবেন এ ধরনের রং তামাশা খেলাধুলা ইসলামিক সমাজে বৈধ নয় কোনো যুগেই নয় আবার তাদের কথা মানুষের শুনে আবার প্রভাবিত হয় আপনাদের কি কমন সেন্স রোধ হয়ে গেছে কোন বিষয়ে কোন স্তরের কথা কোন জায়গা থেকে কোন মঞ্চ থেকে কোন ব্যক্তিত্ব থেকে কোন অবস্থান থেকে আসতে হবে সে বোধশক্তি আপনাদের রোধ হয়ে গেল চিকিৎসার জন্য জটিল চিকিৎসার জন্য আপনারা চলে যাচ্ছেন টিভিতে না হলে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে ভারতে আরো অন্যান্য উপরস্থ জায়গায় আর ইসলামের ফতোয়া এত বৃহত্তর সামাজিক এবং জাতীয় বিষয়ের ফতোয়া এই সকল এই সকল লোকেরা দেবে প্রভাবিত হয়ে কেউ ঈদের জামাতে চলে যাবেন আলোচনার দ্বার রুদ্ধ নয় কিন্তু আপনাদের অবস্থানটা কি আমরা তো সাহস করি না কখনো না সময় তো ভাই মাননীয় মোতাউল্লি সাহেব আমাকে ফোন করে বলেছেন ভাই তুমি সামাজিক পরিস্থিতি অত্যন্ত খারাপ তুমি সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াতের উপর দশ দিবে তখন আমি আরেকটা পড়ানে ব্যস্ত ছিলাম কি বিষয়টা আমি তখন বুঝতেই পারিনি কোরআনের আয়াত খোলার পরে বুঝতে পারলাম যে উনি একটা বিষয়ের উপর বক্তব্য দিতে বলেছেন কাজে আমি চাঁদ দেখা এবং অন্যান্য প্রসঙ্গ আজকে স্টপ করে মোতাল্লি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ বড় ভাই ওনার দৃষ্টিকোণ থেকে আমি আজকে আয়াতটি তফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত ইতিমধ্যে কিছু ঘটনাও ঘটে গেছে প্রেক্ষাপট রয়েছে কদিন আগেই এই শহরের পূর্ব এলাকারই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে তার বাবা পিটনি খেয়েছে দুজনের অপরাধ হলো বর্তমান যে ক্রিকেট খেলা চলছে বাংলাদেশি লীগ টি টোয়েন্টি এটাকে কেন্দ্র করে ঢাকার অলিতে গলিতে এবং দেশের বিভিন্ন শহরে এবং গ্রামে জুয়ার আড্ডা দারুণ ভাবে জমে উঠেছে এই কথাটা অবশ্য আমি আগেও শুনেছি পূর্ব এলাকা দিয়ে বাড্ডা বুড্ডা দিয়ে তারপরে বাড়িধারা বসুন্ধরা দিয়ে হয় এ কথা আমাকে কিছু কিছু ছেলেপেলেরা বলেছে কিন্তু অতটা গুরুত্ব দেয়নি ওই এলাকাতেই খুনটা হয়েছে রাস্তাঘাটে হই হুল্লোর হচ্ছে কোন নীতি নৈতিকতা কেউ মানছে না বলতে গেলে হয় পিটনি খেতে হচ্ছে না হলে খুন হতে হচ্ছে আজকেও পত্রিকায় এসেছে ঢাকার আরেকটি এলাকায় কয়েকজন মদ্যপ মাতাল একবারে দোকানে ঢুকে দোকানদার এবং গ্রাহক বারো জনকে কমবেশি বারো জনকে আহত ক্ষতবিক্ষত করেছে তারা এখন হাসপাতালে দেশের জাতীয় দৈনিকগুলোতে এসেছে কাজেই বিষয়টা আলোচনার দাবি রাখে আমি আমার মূল বক্তব্যকে অ্যাভয়েড করে আমি আজকে এই বিষয়ের উপর খোদবা দেব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রত্যেকটা বিষয় আগা গোড়া ঠিকমতো তুলতে গেলে দুই তিনটা বক্তৃতার প্রয়োজন পড়ে আবার দুই তিনটা বক্তব্য দিলে যে গ্যাপ পড়ে তাতে ওই ইটা থাকে না শৃঙ্খলাটা শ্রোতার যে সুশৃঙ্খলভাবে শুনে সেটাকে ধরে রাখা সেই অবস্থানটাও থাকে না আমি আয়াত তেলাওয়াত করেছি এর আগে দু একটি কথা আপনাদেরকে বলে নেই ইসলাম সামাজিক ধর্ম ইসলাম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু নয় আপনার ব্যক্তি বলেন পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন আইন বলেন বিচার বলেন শাসন প্রশাসন বলেন যুদ্ধ বলেন শান্তি বলেন বন্দী বলেন সন্ধি বলেন জাতীয় বলেন আন্তর্জাতিক বলেন কোন বিষয়ে ইসলাম তার শ্রেষ্ঠত্ব অবস্থান থেকে বিন্দু মাত্র নিচে কোনোদিন ছিল না এখনো নাই প্রতিটি মুসলিমকে এই ইমানটা আকিদাটা রাখতে হবে পারছেন না সেটা অন্য কথা কিন্তু মানবেন না বিশ্বাস করবেন না এটা কুফুরি পারছি না করছি না অবহেলা আছে গুণাগার হবেন পাপি হবেন আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মানবেন না বিশ্বাস করবেন না অন্য চিন্তাধারা আমদানি করে এটার চেয়েও ভালো মনে করবেন এটা ইসলামিক দৃষ্টিতে সুস্পষ্ট কুফুরি চিন্তা এটা পরিষ্কার মনে রাখতে হবে আপনাকে আর একটি জিনিস আমি বলছি যে আয়াতটা তেলাওয়াত করেছি তার অর্থ আগে বলে নেই ইয়া আমানু হে মুমিনারা তোমরা শুনো ইন্নামাল খামরু ওয়াল মাইসির নিশ্চয়ই নির্ঘাত আল খামর মদ ওয়াল মাইসির এবং জুয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসির والأنصاب والأزلام বেদি সৌধ যেটাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মান জানানো হয় যেখানে অন্যের নামে কিছু জবাই করা হয় বা যেখানে বিশেষভাবে লটারি হয় আনসাবের বিভিন্ন অর্থ রয়েছে ওয়াল আজলাম জুয়ার প্রত্যেকটি পদ্ধতি জুয়ার অনেক পদ্ধতি আছে আরবিতেও আছে সেটা কেদাহ হোক জেলম হোক নানান প্রকারের রয়েছে আজলাম রিজসুম আমাল অপবিত্র এবং শয়তানের কাজ সোজা কথা আপনি মদ বলেন জুয়া বলেন বেদি এবং সৌধের মধ্যে যত প্রকার কাজকর্ম সেগুলা বলেন এবং জুয়ার যত প্রকার আছে সকল প্রকারে রিজসুম মিন আমালে শয়তান অপবিত্র এবং শয়তানের কাজ ফাজতানিবু তোমরা এগুলাকে পরিহার করো ত্যাগ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা মুক্তি পেতে পারো যাতে তোমরা কল্যাণ পেতে পারো যাতে তোমরা সাকসেসফুল হতে পারো যাতে তোমরা স্বস্তি পেতে পারো সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত 91 নম্বর তো আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা একান্তভাবেই শয়তান চায় ইন্নামা দিয়ে শুরু ইউরিদু শাইতান শয়তান চায় আন ইউকা বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে হিংসা বিদ্বেষ এবং শত্রুতার মধ্যে তোমাদেরকে নিপতিত করতে ফিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়ার মাধ্যমে ওয়া সুদ্দাকুম আন যিক্রিল্লাহ মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে নিতে চায় ওয়ানে সালাহ সালাত থেকে নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় ফাহাল আনতুম মুনতাহুন তোমরা কি এটা পরিত্যাগ করবে এখন পরিত্যাগ করবে না তো সত্য দুই প্রকারের বাক্য এসেছে প্রথম এসে ফাজিতানিবু ত্যাগ করো দ্বিতীয় বলছে কি বাদ দিবে না এখনো স্টাইল যেরকম বাবাও ছেলে পেলেদেরকে বলে এইটা এটা এটা এটা খারাপ কাম এলা করো না যখন দেখে তাও কিছু কিছু করে পরে ডেকে বলে কি এত কিছুর পরে কি বাদ দিবি না করতেই থাকবে কোরআনের স্টাইল এটা ফাজতানিমু বাদ দাও ত্যাগ করো পরিহার করো দ্বিতীয় আয়তে যা বলছে কি এখন কি বাদ দিবে না পরিহার করবে না আর পরের আয়াত এখন আমি তেলাওয়াত করছি না মদ হারাম হওয়ার কতগুলা জুয়া হারাম হওয়ার কতগুলা স্টেপ রয়েছে আমি প্রথম একটা বাক্য বলেছি ইসলাম সামাজিক দিন ইসলাম সামাজিক ধর্ম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু নয় মক্কার ১৩ বছরের জিন্দেগানিতে মদ এবং জুয়ার বিরুদ্ধে কোনো আয়াত নাজেল হয়নি এটা মনে রাখবেন কেননা মক্কার জীবনটা এমন কঠিন জীবন এখন বাংলাদেশের জীবন যেমন কোন কোন ক্ষেত্রে এখন যদি আপনি রাস্তাঘাটে মদের বিরুদ্ধে এবং জুয়ার বিরুদ্ধে কথা বলতে যান ক্রিকেট নিয়ে যে উন্মাদনা মদের এবং এর চলছে লটারির আপনার পিটনি খাওয়া ছাড়া এবং খুন হওয়া ছাড়া কোনো পথ নেই আপনি পারবেন না আপনার গলির দশ পনেরো জন ছেলে পেলে মেয়ে যদি জুয়ার আড্ডা বসায় ওখানে ওখানে চিৎকার পারে ওখানে যদি মদের আড্ডা বসায় আপনার মতো আমি তো জুমাই মসজিদের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করা আছে এখানে বক্তব্য দিতে পারছি আমি এখানে তো হাজার মানুষের মধ্যে কথা বলছি ওখানে দশটা মানুষের সঙ্গে আমি কথা বলতে পারবো ওই ইমাদউদ্দিনের মতো আমার লাশ হতে হবে আর সাই তার বাবা সাইফুদ্দিনের মতো পিটনি খাওয়া ছাড়া পথ নাই কে আসবে আমাকে ঠেকাতে সবাই পিছিয়ে যাবে দিনের বেলা প্রতিবাদ করতে যে রাত্রে আবার লাশ হয়ে ট্রেনে পড়ে থাকবো কেউ যাব না পরিস্থিতি অন্যায় এভাবেই মক্কার জীবনটাই যেন সামাজিকভাবে কিছুটা চলছে এখন জাহিলিয়াতের পূর্ণাঙ্গ জীবন জাহিলিয়াতের পূর্ণাঙ্গ জীবন এটা আপনাকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে আমি কয়েকটা জিনিসের দিকে ইশারা করব আজকে মদ হারাম সবাই জানেন কিন্তু আমার ডিসিপ্লিন বক্তব্য যেটা সেটা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাক্কার তেরো বছরের জিন্দেগানিতে মদ এবং জুয়া নিয়ে কোনো কথা বলেন নাই তখন বলছেন শুধু আকিদা নিয়ে আল্লাহ দিকে আসো তিনি এক তিনি একক তোমরা মিথ্যা বলো না তোমরা চুরি করো না তোমরা ডাকাতি করো না তোমাদের চরিত্র উন্নত করো দেখো এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ ইত্যাদি ইত্যাদি বিষয় সুদৃষ্টি আকর্ষণ করেছেন তবে এখানে একটা ইশারা আছে সুরা আন মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা আন্নাহাল একটি আয়াত আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون আগে বলেছেন আল্লাহ পাক জীব জন্তুর কথা গৃহপালিত জীবের কথা তার রক্ত গোবর এবং পেশাবের মাধ্যমে কিভাবে দুধ বেরিয়ে আসে সেই দুধ তোমরা পান করো এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাহ পাক ওয়ামিন সামারাতিন নাখিল ওয়াল আনাব মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা খেজুর এবং আঙ্গুর এই সকল ফল দিয়ে তোমরা মাদকও বানাও আবার ভালো খাদ্যও বানাও এর মধ্যে যার আকল আছে তাদের জন্য নিদর্শন রয়েছে এখানে মাদককে ভালো খাদ্যের বিরুদ্ধে উপস্থাপন করা হয়েছে খেদুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা মদও বানাও আবার ভালো খাদ্যও বানাও তার মানে কি মদ ভালো খাদ্য নয় খুব সারার সাথে এসেছে মাক্কি জীবনে তো এর চেয়ে বেশি বলা সম্ভবপর ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের জন্য আল্লাহর কালাম এসেছে তাত্তাখিদুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা এই জায়গায় আকলের কথা আসছে কেন মদ আকল নষ্ট করে দেয় ব্রেন নষ্ট করে দেয় এরপরে মৌমাছির কথা আছে এখানে আট দশটি গুণের কথা বলা হয়েছে মধুর এবং মৌমাছির এখানে আসছে ইয়াতাফাক্কারুন চিন্তার কথা কেন আট দশটা পয়েন্ট যেখানে উপস্থাপিত হয় সেখানে চিন্তার বিষয় কিন্তু মদ এমন একটা বিষয় যে ব্রেনই আপনার নিয়ে যায় মদ চুক্তি শেষ করে আপনি চিন্তা করবেন কখন কাজে মদের সাথে আকালের কথা এসেছে ডাইরেক্ট হিজরত করা হলো হিজরত হয়ে গেল সবাই হিজরত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম এবং তার সাহাবীগণ অনেকেই মদিনায় অবস্থা অবস্থান করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বুঝে ফেলেছেন তিনি বলেছেন আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়ান ফিল খামর হে আল্লাহ তুমি সুস্পষ্ট আয়াত নাযিল করো ভালো খাদ্যের বিপরীতে এসেছে সাকার কিন্তু নিষেধ তো হচ্ছে না তখন আয়াত নাযিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির সূরা বাকারা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে তারা মদ প্রসঙ্গে এবং জুয়া প্রসঙ্গে মদ এবং জিয়া অধিকাংশ ক্ষেত্রে এক জায়গায় এসেছে এটাও আবার আপনার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে ইয়াস আলু অনেক আনিল খামরি ওয়াল মাইসির জুয়া এবং মদ একসাথে ফুল তুমি বলে দাও এর মধ্যে গুনাহও আছে এবং এর মধ্যে লাভও আছে ইসমুন কবির অনেক বড় গুনাহ ও মানাফিউ লিন মানুষের জন্য লাভও আছে লাভ হলো কি ব্যবসায়ী লাভ দূর থেকে আনতে হতো শাম থেকে মক্কায় যখন নিয়ে আসতো মদিনায় যখন নিয়ে আসতো কারাকারি লেগে যেত এখনো মাদক ব্যবসায়ী যারা হিরোইন ব্যবসায়ী যারা তাদের লাভ সবচেয়ে বেশি সৌদি আরবে নিয়ে যায় পাঠানেরা টুপির মধ্যে একেবারে মহা টুপি পাগড়ির ভিতরে নিয়ে যায় যাতে কেউ বুঝতেই না পারে যারা মদ টানতে পারে কে দিয়ে দেয় ওরাও বুঝে না বোকা পাঠান খালি বলে দেয় টুপি লে লিজিয়ে এই টুপি লে লিজিয়ে খান সাহাব ও জাকার খোলা দোকান পে দিয়ে দে না এই টুপিটা আপনাকে দিলাম টুপিটা নিয়ে অমক দোকানে যে অমককে দিয়ে দেন এই যে না আপকে দশ হাজার রুপিয়া কিছু একটা দিবে টুপি দান করে ও তো জানে না ওর ভিতরে কি আছে এয়ারপোর্টে যায় ধরা পড়ে আর গলাটা যায় আর যদি ধরা না পড়ে বেরিয়ে যেতে পারে ও মাত্র পাঁচলো পাঁচ দশ হাজার কিন্তু যেখানে টুপিটা দিয়ে দিল টুপি আলা পেয়ে গেল মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা যে বহু পাঠানের গলা যায় বেকুবদের গলা চলে যায় সৌদি আরবে মানে ফেলেন ব্যবসায়ী লাভের মধ্যে প্রচুর কিন্তু এর লাভের চেয়ে গুণা বেশি সূরা বাকারায় গেল তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বাইয়্যিন লানা বায়ানান হে আল্লাহ এখনো পর্যন্ত মদের ব্যাপারে শুধু ইশারা ইঙ্গিতে আসছে কোরআনে কারিমে ইয়া রাসূলুল্লাহ নিষিদ্ধ হবে কবে তারপরে দেখা গেল সালাতের সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার কথা আছে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা নিয়েও কথা আছে সালাতে ইমামতি করছেন আব্দুর রহমান বিন আউফ কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কুলি আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা বলে দাও কাফেরদেরকে হে কাফেররা তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না উনি একেবারে মাগরিবের সালাতে ইমামতের মধ্যে আবুদু মা তা'বুদুন ওয়া তা'বুদুনা মা না'বুদ তোমরা যেটার ইবাদত করো আমরা সেটারই ইবাদত করি সোজা কুফুরি সেরে কি কথা মাদব মদ খেয়ে ইমামতি করছেন ব্রেন হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আল্লাহ নবীর কাছে খবর গেল তখন আয়াত নাজিল হলো লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা মদ্যপ অবস্থায় তোমরা সালাতের কাছে এসো না তখন সালাতের মাঝখা মাঝ মধ্যে তারা পান করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহুম্মা বাইয়্যিন লানা বায়ানান শাফিয়া হে আল্লাহ মদের ব্যাপারে সুস্পষ্ট একটি বিধিবিধান দাও তারপরে এই আয়াত নাজিল হলো সুরা আল মায়েদার ওটা সুরা নেসার আয়াত তেলাওয়াত করলাম সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াত এটা নাজিল হলো যে দুটোর অনুবাদ আমি আপনাদেরকে আগেই করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো লাআন আল্লাহুল খামরা আল্লাহ পাক মদকে অভিশাপ দিয়েছেন মদ যে পান করে তাকে অভিশাপ দিয়েছেন মদ যে বানায় তাকে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন মদ যে টানে তাকে অভিশাপ দিয়েছেন এবং মদ যে বিক্রি করে তাকে আল্লাহ পাক অভিশাপ করেছেন লায়নত করেছেন মদ যার জন্য টেনে নিয়ে যাওয়া হয় তাকে অভিশাপ দিয়েছেন আল্লাহ পাক মদ যে বানায় মদ যে বিক্রি করে মদ যে টানে মদ যে মদ যে বহন করে যার জন্য বহন করা হয় মদ যে বন্টন করে মদের ব্যবসা যে করে মদের পয়সা বিক্রিত পয়সা যে খায় সবার উপরে আল্লাহর অভিশাপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খুতবা দিতে গিয়ে বললেন শোনো আমার মত হলো সকল পাপের মূল উম্মুল খাবাইস সকল পাপ সকল পঙ্কিলতা সকল অন্যায় সকল দুর্নীতির মূলে হলো মদ তোমাদের পূর্বযুগে এমন এক ঘটনা ঘটল এক মেয়ে এসে বলছে এক ভালো মানুষকে যে আসুন আমাদের একটা সাক্ষী দিতে হবে আমি এই বাড়িতে কাজ করি আমার এই মালিক যে মনিবের স্ত্রী তার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে আসুন একটু সাক্ষী দিতে হবে আচ্ছা ঠিক আছে সাক্ষী দিব তোমাদের যদি একটা উপকার হয় করব ভিতরে ঢুকেছে এক দরজা দেয় ঢুকে বন্ধ করে দেয় ঢুকে বন্ধ করে দেয় ঢুকে বন্ধ করে দেয় ভিতরে যায় দেখা যায় সুন্দরী মহিলা সুন্দরী মহিলা বলছে সাক্ষীটাকে কিছুই না আপনাদের তিনটার একটা করতে হবে নাহলে সব দরজাটকে আটকে দিয়ে বেরোতে দেবো না এক নম্বর হয় আমার সাথে জেনা করবেন দুই নম্বর না হয় মদ পান করবেন না হলে বাচ্চাটা আছে এখানে কার বাচ্চা জানা নেই এটাকে হত্যা করবেন তাহলে আপনি চলে যেতে পারবেন লোকটা চিন্তা করলো সবচেয়ে কম যেটা সমস্যা সেটি আমি করি আমি জেনাও করতে পারবো না আমি খুনও করতে পারবো না দাও এক গ্লাস মদ দাও খেয়ে চলে যাই এক গ্লাস মদ দিয়েছে ভদ্রলোক পান করেছে পানের সাথে সাথে নেশা ধরে গেছে নেশা ধরার পরে সে জেনাও করেছে খুনও করেছে ওসমান রাজিয়াল্লাহু নিজের ভাষণে যে দেখো মদ এমন একটা জিনিস যেটা পান করলে বহু প্রকারের অপরাধ তার যারা সম্ভবপর হয়ে যাবে মাইসের জুয়ার কথা এসেছে এটা তো কোরআন দ্বারাই নিষিদ্ধ তারপরে হাদিস এসেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ স্বরূপ জুয়া এমন খারাপ জিনিস এমন বাজে জিনিস অন্যের আকলু মাল গাই বিল হারাম অন্যের মাল হারাম পথে খাওয়ার পদ্ধতি কিন্তু সেই দায় দায়িত্ব পুরোহিতরা নিয়েছিল মক্কায় কতগুলো জুয়ার বিষয় ছিল একটা হলো জিল্ম যেটা আমি আগে বলেছি একটা হলো কেদাহ জিল্ম হলো ছোট ছোট কাঠি কাঠির মধ্যে লেখা থাকবে একটা মানে, আমার আনি রব্বি আমার রব নির্দেশ করেছেন নাহানি রাব্বি আমার রব নিষেধ করেছেন একটা লেখা থাকবে গফল না কোনোটাই ঠিক হলো না আবার জুয়ার মধ্যে ঢোকো ওইটা একটা পোটলার মধ্যে রাখা থাকবে হাত দিয়ে বের করবে যদি আমার রব নির্দেশ লেখা থাকে কাজে যাবে নাহানি রাব্বি যদি পায় তাহলে যাবে না গফুল হলে আবার হাত দেওয়া তুলবে এটা পুরোহিতরাই করতো ধর্মীয় পুরোহিতরা গরু ছাগল গোস্তের বিনয় কাঠি ঢুকালো জেল গরু একটা কিনলো দশ জনে মিলে তারপরে যাবে লটারি করতে একজনের উঠবে রান আরেকজনের উঠবে সিনা আরেকজনের মাথা আরেকজনের কিছুই না এটা আনন্দ করে ভাগ বটনা করতে হবে জুয়ার বিভিন্ন পদ্ধতি ছিল সব ইসলাম কোরআন দ্বারা হারাম করেছে এবং শয়তানি কাজ বলে দিয়েছে এবং এটাতে বিরত থাকতে বলেছে সারা বিশ্বের জাহিলি সমাজগুলো মদকে হালাল করে রেখেছে জুয়াকেও হালাল করে রেখেছে যাদেরকে আমরা সভ্য দেশ বলি তার অধিকাংশ দেশে মদ জুয়া দুটোই হালাল পার্শ্ববর্তী দেশের কোন খেলাধুলার যদি কোন ওপেনলি মদের ক্যানভাস সেখানে চলছে আমাদের দেশে যে কিছু কিছু না চলছে অন্য অন্য খারাপ কাজ সেটাও বলা যাবে না সেটাও তারা এগুচ্ছে এক পা দু করি ধীরে ধীরে অগ্রসর তারা আগাচ্ছেন কোনো প্রকারে দ্বিধাবোধ করছেন না এখন আমার প্রশ্ন হলো মদ এবং জুয়া মক্কায় হারাম না হয়ে মদিনায় হারাম হলো কেন প্রশাসনিক কর্মকর্তা ভাইরা যদি কেউ থেকে থাকেন গোয়েন্দা বিভাগের কেউ যদি থেকে থাকেন এখানে একটা আমি দৃষ্টি আকর্ষণ করব যে সরকারি কঠিন নিয়ম নীতি অবলম্বন ছাড়া শুধুমাত্র ওয়াজ করে এগুলা বন্ধ করা সম্ভবপর নয় মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সামাজিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা সম্পূর্ণ ছিল বলেই উনি পেরেছেন নীতি নৈতিকতা একদিক দুটো দিক একসাথে চলতে হয় একজন নৈতিক দিক প্রচারণার দিক দৃষ্টি আকর্ষণের দিক যেটা আমরা করে থাকি মসজিদে বিভিন্ন ওয়াজ মাহফিলে এটাও প্রয়োজনীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিল্ড ক্রিয়েট করে ফেলেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমি মদ্যপান করাতাম আবু সালামার ঘরে উম্মে সালামার স্বামীর ঘরে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল সেখানে আবু তালহার ঘরে মদ পান আব্দুর রহমান বিন আউফ ওবাই ইবনে কাব তখন মদ নিষেধ হয়নি তারাও মদ্যপান করতেন আমি তাদেরকে মদ্যপান করাচ্ছি ছেলে মানুষ আমি এই মুহূর্তে বাহির থেকে আওয়াজ আসলো আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত শোনো মদ হারাম হয়ে গেছে আবু তালহা বললেন যে হে আনাস বন্ধ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ নিষিদ্ধের হুকুম দিয়েছেন ওই মুহূর্তে মদ যার মুখে ছিল ফেলে দিল গ্লাসে যার ছিল সে ফেলে দিল মদের ভাণ্ড ভেঙে ফেলা হলো মদিনার গলি গলিতে যার কাছে যত মদ ছিল সব ফেলে দিয়েছে এটা হল ফিল্ড ক্রিয়েট করা ময়দান প্রস্তুত করা জনমত প্রস্তুত করা লিডারের নির্দেশ শোনার জন্য অপেক্ষা করা নির্দেশের সাথে সাথে সেটা বাস্তবায়িত করার জন্য মন মানুষেরা প্রস্তুত করা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে নির্দেশ এসে গেছে তিনি গলিতে গলিতে লোক পাঠিয়ে দিয়েছেন আলা ইন্নাল খামরা কাদ হুরমাত মদ হারাম করে দেওয়া হয়েছে সেই ঘোষণা শোনার সাথে সাথে যার হাতে মদ ফেলে দিয়েছে মুখে মদ কুলি করে ফেলে দিয়েছে যার আঙ্গুল দিয়ে বমি করা সম্ভব সে বমি করেছে গ্লাস ফেলে দিয়েছে মদের ভাণ্ড ভেঙে ফেলেছে মদিনার গলিতে মদ ছড়েছে ফেলে দিয়েছে এটা হলো মানসিকতার প্রস্তুতি মেন্টাল প্রিপারেশন শরীয়তের বিধিবিধানকে ফলো করার জন্য এটা হলো একদিক শাহুলুল্লাহ দেহলবি তার হুজাতুল্লাহ বালেকার এক জায়গায় বলেছেন আপনি যদি কোনো কিছুকে নিষিদ্ধ করতে চান তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে আর কোনো কিছু যদি কার্যকর করতে চান তাহলে তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে কার্যকর করার জন্য পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে সেখানে সুবিধা দিতে হবে পুরস্কৃত করতে হবে নিষিদ্ধ করতে চাইলে সেটাকে বন্ধ করার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শাস্তির বিধান করতে হবে ইসলাম সাথে সব করেছে পরিবেশ সৃষ্টি করেছে সুযোগ সৃষ্টি করেছে বন্ধ করেছে বন্ধর পেছনে আবার শাস্তির বিধান করেছে আমাদের সংবিধানেও দুই নম্বর ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আঠারো অনুচ্ছেদে দুটি কথা আছে আঠারো অনুচ্ছেদের এক দুইয়ের প্রথম ধারা হল সরকারের প্রথম প্রথম অনুচ্ছেদ বিবরণ যেটা দিয়েছেন সেটা হল জনস্বাস্থ্যের জন্য পুষ্টির জন্য সরকারের একেবারে মৌলিক দায় দায়িত্ব সেটা করবে এজন্য এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যেটা স্বাস্থ্যহানিকর বিষয় যেরকম মদ্য এবং মাদক পানীয় বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া চিকিৎসা এবং বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্র এই দুটিকে আলাদা করা হয়েছে তা ছাড়া মদ্য এবং মাদক পানীয় নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন দুই গণিকাবৃত্তি এবং জুয়া নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন দুটি জিনিস রয়েছে কোরআন নিষিদ্ধ করেছেন কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে ইংরেজি অনুবাদে আমার একটু সমস্যা মনে হচ্ছে নিষিদ্ধকরণের অনুবাদও করেছেন প্রিভেন্ট এবং নিরোধের অনুবাদও করেছে প্রিভেন্ট আমি সংবিধান বিশেষজ্ঞ নই তারপরও আমি বিশেষজ্ঞ যারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব এটা আইন এটা সংবিধান এটা অনুবাদে আরো সূক্ষ্ম হতে হবে নিষিদ্ধকরণের অনুবাদ করেছেন প্রিভেন্ট এবং নিরোধের অনুবাদ করেছেন প্রিভেন্ট প্রিভেন্ট করে প্রশাসন বাধা দেয় ল এনফোর্স যারা করে তারা আর নিষিদ্ধকরণ যারা আইন পাশ করে পার্লামেন্ট সেটা লফুল না ইলিগাল তার লেজিটিমেসি আছে কিনা সেটা পার্লামেন্ট করে পার্লামেন্ট রাস্তায় এসে বাধা দিতে আসে না আবার প্রশাসন যারা রাস্তায় বাধা দেয় তারা পার্লামেন্টে যে আইন পাশ করে না এক জায়গায় সে নিষিদ্ধকরণ রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবে সেখানে ইংরেজি অনুবাদ প্রিভেন্ট এবং নিরোধ যেখানে সেখানেও প্রিভেন্ট করেছেন সূক্ষ্মভাবে এগুলা দৃষ্টি দিতে হবে আমার দৃষ্টিকোণ থেকে সামান্য দৃষ্টিকোণ থেকে এই আইন বিভাগ প্রশাসন সব একাকার করে সবই সেখানে বাংলায় দুটো একটা নিষিদ্ধকরণ আইন একটা হলো বাধা দেওয়া সেটা ল এনফোর্স করা সংবিধানের এই ইংরেজি অনুবাদটা আপনারা সংশোধন হয়তোবা করতে হবে এটা আমার দৃষ্টিকোণ থেকে দুটো এক করেননি আর দুই পানিশমেন্টের কোনো ব্যবস্থা নেই পরিষ্কার নেই ইসলাম পানিশমেন্টের ব্যবস্থা করেছে সাথে সাথে যদি নিষিদ্ধই করতে হয় যদি বাধাই দিতে হয় কোন প্রসঙ্গে কিভাবে আমি বাধা দিব কি করে সেটা ইসলাম পরিষ্কার ঘোষণা করে দিয়েছে শাহিউল বুখারি থেকে শুরু করে প্রত্যেক হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাহ আলাইসালাম যে মদ্যপান করেছে তাকে চল্লিশ দোরা মেরেছেন আবু বকর আল্লাহ তালান চল্লিশ দোরা মেরেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 মেরেছেন 80 মেরেছেন দরার ব্যবস্থা করেছেন আমার রাষ্ট্র কোন ব্যবস্থা নিয়েছে পানিশমেন্টের ব্যবস্থা কি যদি দুই চার পাঁচটা ধরে এবং পানিশমেন্টের ব্যবস্থা নেওয়া ওপেনলি রিয়াদের সৌদি আরবে যে পানিশমেন্ট দেওয়া হয় রিয়াদের বড় মসজিদের সামনে আমি নিজে দেখেছি মদ্যপায়ীকে কিভাবে ব্যত্রাঘাত করা হয় পয়সার উপর চালাবেন দুর্নীতি আরো বেড়ে যাবে পয়সার উপর চালিয়ে দিবেন জরিমানা ধরবেন দুর্নীতি বেড়ে যাবে ইসলাম পয়সার জরিমানা ধরেই নাই ইসলাম শুধু ব্যত্রাঘাতের ব্যবস্থা করেছে ইসলাম ব্যবস্থা করেছে পাথর মারার ইসলাম ব্যবস্থা কেসাসের ইসলাম বন্দির ব্যবস্থা রয়েছে কিন্তু পয়সা নো পয়সা যদি একজনের পয়সা আরেকজন নিয়ে থাকে এর পয়সা তাকে দিয়ে দিয়ে পরিশোধ করবে কিন্তু অন্যান্য আইন যেটা সেগুলো পয়সার দ্বারা হয় না কেন পয়সা দিবেন যারা পয়সাওয়ালা যারা প্রভাবশালী যারা ধনী কোনো না কোনো প্রকারে পয়সা দিয়ে শোধ করবে আর দুর্নীতি আর অন্যায় করতেই থাকবে এটা একটা মৌলিক ফর্মুলা অধিকাংশ যারা বড় বড় মদ্য পাই তারা কোটি কোটি টাকার মালিক বড় বড় ধনী মানুষ আপনি তাকে দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার টাকা জরিমানা ধরে আপনি তাকে কি করবেন জরিমানা অগ্রিম জমা দিয়ে আসবে যে পাঁচ লাখ টাকা জরিমানা জমা অগ্রিম দিয়ে গেলাম সারা বছর মদ খাবো আমার আশপাশে এসো না হয়ও তো তাই আমি মোটর সাইকেল চালাই কোন কোন ট্রাফিকলে আমার পকেট খোঁজে চাচা ড্রাইভিং লাইসেন্সটা আছে চাচা আপনার ক্রিমিনাল লাইসেন্সটা আছে দুইটা দেখানোর পরে ইন্স্যুরেন্স আছে আমি এই বেটা শোনো আমার বয়স হয়ে গেছে কোন দুর্নীতি বেআইনি ভাবে আমি মোটরসাইকেল চালাই না জোরে চালানোর ক্ষমতাও এখন আমার নাই তুমি তো আমারে হাতাই দেছ তোমার চোখের সম্মুখ দিয়ে ওই যে তিনজন যাচ্ছে আর বেআইনি করে ডান দিক দিয়ে ক্রস করে তারপর তাদের মাথায় কোনো হেলমেট নেই ওইটা ধরবা না তুমি আমার পিছনে সময় নষ্ট করবা বলো চাষা আমি কি বেআইনি করেছি বেআইনি করো নাই কিন্তু তুমি লর কিছু ইনস্ট্রাকশন আছে কিছু নীতি আছে আইন প্রয়োগের সেটা তুমি লঙ্ঘন করেছো তুমি দুর্নীতিবাদ বেআইন এগুলোকে ছেড়ে দিয়ে তুমি আমার পেছনে লেগেছো লর্ড জনের কিছু ইনস্ট্রাকশন আছে আমি কোথায় সময় নষ্ট করব তোমার এই রাস্তায় সারা সারাদিন এক হাজার মোটরসাইকেল যাবে তুমি তো আমার মতো বুড়া মানুষের পিছনে লেগে থাকো তো বাকি এই নয়শো নিরানব্বইটা তুমি কখন চেক করবে তুমি তো ফলের দোকান থেকে দৌড়িয়ে এসে আমাকে চেক করা শুরু করেছো মনে করো চাচারে দুই ধমক দিলে দেবে কিছু পয়সা তাই না কমিশন তাকায় থাকে হা করে তখন স্যার বড় অফিসার সে চাচা যান যান যান যান আচ্ছা ঠিক আছে গেলাম দায়িত্ব পালন করো সমস্যা আছে ওগুলা ধরলে ওতে এই গোটে থাকতে পারবে না এখানে চড়াইয়া থাপড়ে সরিয়ে দেবে ট্রাফিককে ওরা জানে আর কারা আইন প্রয়োগ করেন প্রকাশ্যে করেন না দুই চারটা প্রয়োগ মত বন্ধ করবেন আমার সংবিধানে লেখা আছে গণিকা বৃত্তি এবং জুয়ার বিরুদ্ধে সরকার আইন করিবেন দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতির মধ্যে লেখা আছে আঠারো অনুচ্ছেদ খুলে দেখুন কিন্তু ভাষার মধ্যে সমস্যা আছে সুস্পষ্ট নয় ঝাপসা আছে দুইটা ফাঁক রেখেছেন একটি হলো চিকিৎসা আর একটি হলো অন্যান্য প্রয়োজনের ফাঁক রেখেছেন অন্যান্য প্রয়োজনকে সীমাবদ্ধ করতে হবে দুই গণিকা এবং জুয়া খেলা বন্ধ করবেন বন্ধ তো হবে না সারা বাংলাদেশে বন্ধ করেছেন স্টপ করার জন্য শুধুমাত্র নিরোধের জন্য নয় চালিয়েও রাখবেন না নিরোধও করবেন এটা নয় টু স্টপ পুরোপুরি বন্ধ শব্দ চেঞ্জ করতে হবে এবং শাস্তির ব্যবস্থা কি করবেন হয় চল্লিশ দরা মারবেন প্রকাশ্যে মারুন না দুই চারটা দেখেন কিভাবে বন্ধ হয়ে যায় পয়সা দিয়ে তো নিরোধ করতে পারবেন না দুর্নীতি আরো উৎসাহিত হবে ভাষণ দিয়েও পারবেন না পত্রপত্রিকায় দেখছি লক্ষ লক্ষ তরুণ যুবক তরুণী একজন পুলিশ কর্মকর্তার মেয়ে ওই দায়ে পড়েছে ও কথা বলেছি আমি আর সেটা বলতে চাই না হয়তো সেও দেখেছে বাবা কি করে আমি জানি না সেটা তাই সন্তান কিভাবে আপনি রোধ করবেন সম্মানিত উপস্থিতি আমি যা বলছি আইন প্রয়োগ করা আইনের ভাষা সুস্পষ্ট করা কোনো ফাঁক ফোকর না রাখা তর্জমায় ভুল না করা নিষিদ্ধকরণ এবং নিরোধকরণ দুইটারই তর্জমা করেছেন প্রিভেন তাও সংবিধানের মধ্যে শেখ সাহেব কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন পরিষ্কার লিখেছেন তার অসমাপ্ত আত্মজীবনীতে আমি কমিউনিস্ট নই আপনারা সংবিধানে দুই সালের অ্যামেন্ডমেন্টে আমি দেখতেছি যে শোষণমুক্ত সমাজ গঠনের জন্য সমাজতন্ত্রের পথ ধরে সাম্যবাদী সমাজ গঠন করবেন সাম্যবাদী তো আমরা জানি কমিউনিজম পরিভাষা যেটা ইতিহাস যেটা সারা পৃথিবীর কিন্তু ইগ্যালিটেরিয়ান দিয়ে ইংরেজি শব্দ দিয়ে ধোকার একটা ধূম্রজাল সৃষ্টি করেছেন ওখানে কমিউনিজম লেখেন কমিউনিজম এই জন্য লেখেন যেহেতু শখ তার বিরুদ্ধে আবার বাংলায় সেটা ছাড়েন নাই যেহেতু আমরা না সেটা কিছু কিছু যারা সংবিধানের মধ্যে কাজ করেন বহিরাগত যারা সাধারণত তারা এগুলা করে রেখেছেন আমি দৃষ্টি আকর্ষণ করব এই সকল বিষয়গুলো পরিচ্ছন্ন করা দরকার রয়েছে ঝাপসা এবং বহু ব্যাখ্যার অবকাশ রেখে রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না এটা অসম্ভব ব্যাপার সময়ের ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি হুকুম জারি করেছেন একেবারে সরাসরি যারা মদ্যপান করেছে ওপেনলি ব্যত্রাঘাত করা হয়েছে শুধু তিনিই করেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ওনারই চাচাতো ভাই এবং ওনার সুমন্দি বা শালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা না যিনি আল্লাহর নবীর স্ত্রী এই দুইজনেরই মামা তিনি হলেন কোদামা বিন মাজউন তিনি প্রথম হাফসায় হিজরত করেছেন মদিনায় হিজরত করেছেন বদরের যুদ্ধ সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন এত বড় জলিলুল কদর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি বাহরাইনের গভর্নর ছিলেন আল জারু দেশে সাক্ষী দিল সে দেশের যারা প্রভাবশালী সমাজকর্ম তারা আব্দুল কায়েদ বংশ সেই বংশের আল জারু দেশে ওমর রাদিয়াল্লাহু নেহ খলিফাতুল মুসলিমিনের কাছে এসে সাক্ষ্য দিলেন হে আমিরুল মুমিনিন আমাদের বাহরাইনের গভর্নর মদ্যপান করেছে আপনার বিচার করুন যে তোমার সাথে আরো কোনো সাক্ষী আছে যে সাক্ষী আবু হুরায়রা স্বয়ং আবু হুরায়রা আগে বাহরাইনের গভর্নর ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন ডাকার পরে বললেন যে তুমি কি দেখেছো যে কোদামা ইবনে মাজুজ মাজুন মদ্যপান করেছে যে আমি তো পান করতে দেখিনি তবে আমি তাকে মদ্যপায়ীরা যেভাবে বমি করে ওইভাবে তাকে বমি করতে দেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে তানাত্তাটা ফি শাহাদাত তুমি সাক্ষী দিতে আমতা আমতা করছো কেন যা বলে সুস্পষ্ট সাক্ষী দাও হা না ডাকলেন তার নিজের চাচাতো ভাই এবং সুমন্দি গভর্নরকে ডাকলেন আব্দুল্লাহ ইবনে ওমর এবং হাফসার মামা আপন মামা ডাকলেন বাহরাইন থেকে গভর্নর এসে গেলেন আল জারু বলছে যে এর উপর আল্লাহর কিতাব বাস্তবায়ন করুন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি সাক্ষী না বাদী না বিচারক শুনুন ভালো করে ইসলামিক বিচার ব্যবস্থা কত সূক্ষ্ম কত বাস্তব তার ধারে কাছেও আপনারা বুঝতে পারেন নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি আমার কাছে ফাইল সাবমিট করেছ সে মদ্যপান করেছে এখন আবার বলছে আল্লাহর কিতাব বাস্তবায়ন করুন তুমি সাক্ষী না বাদী না নিজেই বিচারক সূক্ষ্মতা কতটা যে আমি শুধুমাত্র সাক্ষী তাহলে তুমি সাক্ষী দিয়ে ফেলেছ আদ্যায়তার শাহাদা এখন তুমি চুপ করে থাকো এখন তোমার আর কোনো দায়িত্ব নেই আল্লাহর কিতাব বাস্তবায়ন করবে কিনা করো এটা আমার দায়িত্ব তুমি চাপ সৃষ্টি করছো কেন তোমার দায়িত্ব এখানেই শেষ কথা বাড়াচ্ছ কেন ও আপনার চাচা তো ভাই আপনার চাচা তো ভাই এই জন্য আমাকে ধমকি দিচ্ছেন যে তুমি যে আজকে বেশি কথা বলো তোমার জিভটা কেটে দেব আর অর্থ এই যে তিনি পার্সিয়ালিটি করছেন তিনি বলছেন তুমি সাক্ষী সাক্ষীর জায়গায় বসে থাকো সারা দেশে হয়েছে এই বিচার নিয়ে এটা কিসের নোংরামি বিচার ব্যবস্থাপনা নিয়ে বিচার যেটা হবে হবে তার পক্ষে বিপক্ষে মিষ্টি খাওয়ানো এই সেই টিভি টিভিতে নানান কিছু না আপত্তিকর কথাবার্তা এগুলা ইসলামের কাছে বিচার শিখুন তুমি সাক্ষী দিয়েছ স্টপ বসে থাকো তোমাকে বিচারের আসনে বসানো হয় নাই বিচারকও তুমি নও তুমি বাদীও নয় তুমি শুধু সাক্ষী বাদী হলে আরো সমস্যা হবে সাক্ষী দিয়েছ এখন চুপ থাকো তোমার অবস্থান কিছুটা ভালো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন তিনি বলছেন যে আমি মদ্যপান করতে দেখিনি আমি তাকে বমি করতে দেখেছি মদ্যপায়ীদের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আফতা আতাফি শাহাদা আবু হুরায়রা তোমার কথার মধ্যে ঝাপসা আছে পরিষ্কার হচ্ছে না তোমার সাক্ষী তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি যদি আমাদের সাক্ষীতে সন্দেহ পোষণ করেন তাহলে তার বাস্তব অবস্থা তার যে স্ত্রী হিন্দ সেই ভালো জানবে তাকে জিজ্ঞাসা করেন ওমর রাদিয়াল্লাহু তাকে লিখলেন তোমাকে আল্লাহকে সাক্ষী রেখে তোমার কাছে আমি সাক্ষ্য চাচ্ছি তুমি তোমার স্বামীর ব্যাপারে ভালো জানো তুমি বলো কি হয়েছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলেন হ্যাঁ সে পান করেছিল এত বড় সাহাবী জলিলুল কাদের সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন হাবাসায় হিজরত করেছেন মদিনায় হিজরত করেছেন বহু যুদ্ধে আল্লাহ নবীর সাথে অংশগ্রহণ করেছেন তাকে ব্যত্রাঘাত করা যায় তারপরে আপন সুমন্ধি তারপরে আবার তো ভাই তারপরে গভর্নর কতগুলো সমস্যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন এখানে বলছেন ইয়া কোদামা ওজালিদুক আমি আপনাকে চাবুক মারতে চাই যে কিভাবে চাবুক মারবে আমাকে আল্লাহর কালাম বলছে যে কিভাবে চাবুক মারবে লাউ সারেব তো হাসমা কালু তারা যেভাবে বলছে আমি তো সেইভাবে মদ পান করেছি বিষয়গুলো রয়ে গেছে মদ্দের হুকুম সবার কাছে পরিষ্কার না তখনও এখনো পরিষ্কার না কুফাবাসীদের কাছে শুধু আঙ্গুরের ব্যাপার আছে এবং মাঝহাবের কিছু বিরোধিতা আছে অনেক সময় হয় কি রাত্রে খেজুর ভিজিয়ে রেখে সকাল আল্লাহ নবী তার পানি পান করতেন সেটাকে বলা হয় নাবিজ কিন্তু যে একটু পুরাতন খেজুর হয় গরম যদি উঠে যায় ওই নাবিসটাই মদ হয়ে যেতে পারে মানুষের ব্রেনগুলোর যেতে পারে ঘটনা তাই ঘটেছে গরম হয়তো বেশি ছিল খেজুরটা একটু পচা ছিল রাত্রে ভিজিয়ে রেখেছে সকাল সে নাবিস হিসেবে পান করেছে সেটা মাদকতা ধরে গেছে না হলে এত বড় সাহাবী ইচ্ছায় স্বেচ্ছায় মদ পান করার কথা না আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে গেলাম এরপরেরটার উত্তর ওই একই হবে মদ্য তিনি ইচ্ছা করে পান লাউ শারেফ তো কামা কালু তারা যেভাবে বলছে ওইভাবে আমি মদ পান করিনি কিন্তু যেহেতু আইনে পড়ে গেছে মাথা তার টলে গেছে সাক্ষী হয়ে গেছে খালিফাতুল মুসলিমের কিছু করার নেই তার আইন প্রয়োগ করতে হবে তুমি কেন সতর্ক হলে না সব এই প্রশ্ন তুলে ধরলেন তিনি তারপরে আবার বলছেন দেখো আল্লাহর কিতাবে কি বলে হ্যাঁ ওমর আল্লাহর কালামের মধ্যে রয়েছে সূরা আল মায়েদার 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 92 নম্বর আয়াত তেলাওয়াত করব না 93 নম্বর আয়াত আপনাদের কাছে নব্বই 91 93 নম্বর আয়াত তেলাওয়াত করছি ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا এই আয়াত পাঠ করে বসলেন কোদামা বিন মাজুদ যে আল্লাহ পাক যেখানে মদ হারাম করেছেন তাহার তিরানব্বই নম্বর আয়াতে ওমর তুমি পড়ে দেখো যে যেহেতু নিকটাত্তে আপনি পড়ে দেখুন খলিফাতুল মুসলিমিন সেখানে আছে যদি কেউ মানে না যদি কেউ তবা পড়ে তাহলে সে যদি মদ পান করে তাহলে তার জন্য কোনো গুণা নেই ভুল বুঝেছেন তাফসির আমার পথে ঘাটের বন্ধুরা মহাচন্দ্র বিধিতে আক্রান্ত ভাইয়ের তাফসির শুরু করেছেন কোরআনের আমি দৃষ্টি আকর্ষণ করেছি তাফসির করেন লাইসা আলাল এখানে সানে নজুলটা হলো যারা আগে পান করছে তাদের কি হবে তখনই আয়াত নাযিল হয়েছে আগে যারা পান করেছে পরে তারা তবা করেছে সেগুলো আল্লাহ পাক maaf করে দিবেন উনি বুঝেছেন তাফসির উল্টা কেউ যদি নেক আমল করে ইমানদার থাকে তাহলে মদ খাইলেও তার গুনাহ maaf খোদামা ইবনে মাসউদ এইভাবে বুঝেছেন এখন আপনারা তো মহাচন্দ্র ব্যথিত আক্রান্ত যারা ইবনে আব্বাসকে তো স্বীকারই করতে চান না প্রত্যেকটি ফয়সালার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে ইবনে আব্বাস তাকে জিজ্ঞেস করতেছে ইবনে আব্বাস তুমি জবাব দাও পাশে আলী বিচার কি হবে তুমি ফয়সালা দাও তারপর আমি কার্যকর করব এটা মনে রাখবেন আপনারা শিয়ারা তো শুধু গন্ডগোল লাগায় ওমরের সাথে আলীর গন্ডগোল ওসমানের সাথে আলীর গন্ডগোল কখনো নয় ওমর রাদিয়াল্লাহু যত বিচার করেছেন পাশে আলী কি ফয়সালা হবে তুমি দাও ওসমান রাদিয়াল্লাহু যত বিচার করেছেন পাশে আলী ফয়সালা দাও আকদাহুম আলী আল্লাহ নবী বলেছেন বিচারের দৃঢ় ক্ষমতা সূক্ষ্ম বুদ্ধি আলীর বেশি ফতোয়ার ব্যাপারে ইবনে আব্বাসের ব্যাপারে দোয়া করে গেছেন এই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া ইবনে আব্বাস রুদ আলাই ও যে তাফসীর করতেছে এর বিরুদ্ধে তুমি জবাব দাও এটা আয়াতের তাফসির কি এবনে আব্বাস বলছেন যে আপনি তাফসিরে ভুল করেছেন আগে যারা মদ্যপান করেছে তারপরে ঈমান এনেছে তওবা করেছে এবং সালে আমল করেছে তাদেরগুলো মাপ পরে খাইলে ঈমান আনার পরে ভালো আমল করে মদ খেলে সেটা মাপ এই আয়াতের তাফসির এটা নয় আলী তুমি কি মনে করো যে উনি বললেন মান শারিবাল খামরা হাদা ওয়া মান হাদা ইফতারা যে ব্যক্তি মদ্যপান করে সে ব্যহুশ হয়ে যায় বাজে কথা বলে বাজে কথা যখন বলা শুরু করে তখন মানুষকে অপবাদ দেয় অপবাদ দেয় কিভাবে হামজা রাজিয়াল্লাহু তাআলার মদ খেয়েছেন এবং আলী রাজিয়াল্লাহু তাআলার ওই মদ হারাম হওয়ার আগে আলী রাজিয়াল্লাহু দুইটা উট দুইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদরের যুদ্ধে একটা পেয়েছিলেন যুদ্ধ পরিত্যক্ত মাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দিয়েছিলেন দুটি দিয়ে আলী রাজিয়াল্লাহু তাআলা ওই ঘাস টেনে আনতেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ নবীর চাচাতো ভাই ভগ্নি মেয়ের জামাই তিনি এই উট দুটো দিয়ে মরুভূমি থেকে ঘাস কেটে এনে উটের পিঠে বোঝাই এনে বাজারে বিক্রি করতেন কল্পনা করতে পারেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের সময় তখন বলে যে আমি ঘাস কেটে উটের পিঠে বোঝাতে বাজারে বিক্রি করে বিয়ের জন্য পয়সা সংগ্রহ করছিলাম এই সময় মদ্যপান করে এসে আমাদের চাচা হামজা করলে দুইটাই একেবারে ফাটাইয়া এমন শক্তিশালী ছিলেন দুটো উটি একেবারে পেটপুট ফাটে কলজানে কাঁচা গলজে খেয়ে ফেলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে এগিয়ে এসেছেন কি করলেন চাচা আপনি এই বেটা বেশি কথা বলবো না তোমার 14 গোষ্ঠী আমার বংশের দাস ছিল একই বংশ মানে ব্রেন খারাপ হয়ে গেছে আপন চাচা সে ভাতিজাকে বলে তোর 14 গোষ্ঠী আমার দাস ছিল কথা বলবা না আল্লাহ নবী বুঝতে পেরেছেন এ তো মদ্যপ হয়ে গেছে পাগল হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ নবী তার পক্ষ থেকে শোধ পরিশোধ করেছিলেন এটা শোধ করতে হবে যত ক্ষতি করবেন মদ্যপ অবস্থায় মদ্য পানের বিচার তো হবেই আইনত আর যা জরিমানা সব গুনতে হবে আপনাকে যাই হোক এফতারা সে মিথ্যা কথা বলে আলী রাজুল ওই অভিজ্ঞতা ছিল সুতরাং দুই প্রকারের হবে আর রাষ্ট্রের এত বড় দায়িত্ব থেকে কাজটা করে ফেলেছে ডবল হবে আশি দোরা মারতে হবে ওমর রাজিয়াল্লাহু তাআলা বাহরামের গভর্নর নিজের চাচাতো ভাই এবং নিজের সুমন্দিকে জনসম্মুখে আশি ব্যত্রাঘাত করলেন খুব কষ্ট পেয়েছেন ইনি সিনিয়র সাহেব দীর্ঘদিন ওমর রাজিয়াল্লাহু তাআলার সাথে কথা বলেননি দুইজনই হজে গেছেন হজের সময় হঠাৎ করে ওমর রাজিয়াল্লাহু তাআলা বললেন যে এই দেখো তো কোদামা বোধহয় হজে এসেছে আমার স্বপ্নে দেখেছেন একটা কিছু দেখো তো কোথায় আছে কি করছে খুঁজে খুঁজে তাকে পাওয়া গেল যে ওমর রাজিয়াল্লাহু দেখা করতে বলেছে খালিফা যে আমি ওর সাথে দেখা করবো না আমাকে কষ্ট দিচ্ছে বলেন তাকে টেনে নিয়ে আসে উঠে তুলে নিয়ে আসার পরে ওমর রাজিয়াল্লাহু বলেছেন দেখো আল্লাহর বিধান আমি বাস্তবায়ন করেছি এটা বাস্তবায়ন না করলে আল্লাহর কাছে আমার ধরা খেতে হতো এই জন্য তুমি কিছু মনে করো না ভুলে যাও এই সকল কথা ওসমান রাজে আর একটা কথা আমি বলতে পারবো আজকের জন্য ওসমান রাজে লতানানোর যুগ তার নিকট আত্মীয় ওলিদ ইবনে ওকবা কুফার গভর্নর সালাতের মধ্যে ফজরের সালাত চার রিকাত পরে তারপরে বলছেন আসিদ আরব আরব কিনা হাদিস কোন সহি মুসলিম এটা ওইটা আছে দারা কুতনিতে আমার মহাচন্দ্র ব্যথিতে আক্রান্ত হয়েরা দারু কুতনি লিখেছেন আমি বললাম দারু সিনি লেখেন কে আবার এটা হলো আদারা কুতনি সেখানেও চা দালা ভাইরা পরে কথা হবে এগুলা নিয়ে ভাই এবার আদারা কুতনি ওটা বর্ণনা করেছেন আর আরো বহুত সনদ রয়েছে আগের যেটা বললাম আর এটা যেটা বলছি এটা সহি মুসলিমে রয়েছে ওকবা এবং অলিদ এবং ওকবা তিনি কুফার গভর্নর ফজরের সালাত গভর্নররা ইমামতি করবেন জাতীয় মসজিদে এটাই নিয়ম হলিদের মনে কোয়া ইমামতি করছেন ফজরের সালাত চার রেখাত পড়ে তারপরে বলছে আজিদ আরো বাড়াবো কিনা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করেছে নাকি ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে অভিযোগ করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফাতুল মুসলিমিন যে দেবেন ইবনে ফজরের সালাত চার রেখাত পড়ে তারপরে বলে যে আরো বাড়াবো কিনা মদ্যপান করেছে সাক্ষী আছে আরো সাক্ষী দিয়ে একজন এসে কুফা থেকে এসে সাক্ষী দিলেন ওসমান রাজিয়াল্লাহর কাছে নিকট আত্মীয় একদম ওলিদ ইবনে উকবা তার বংশের মানুষ কুফা থেকে ডাকিয়ে আনলেন ডেকে এনে বললেন ঘটনা ঠিক যে ঠিক ঠিক আগের কথাই আল্লাহ নবীর সাহাবীরা ওই পর্যায়ে স্বেচ্ছায় সজ্ঞানে মদ খেয়ে সালাতে যান নাই রাত্রে হয়তো খেজুর ভিজিয়ে রেখেছেন পুরাতন পচা খেজুর গরম বেশি হয়তো উঠে গেছে সকালে এটা মাদক হয়ে আছে না টের পান নাই নাবিজটাই খামার হয়ে গেছে ইচ্ছা করে করেননি কিন্তু যেহেতু আইনে পড়ে গেছে সাক্ষী হয়ে গেছে খালিফাতুল মুসলিমের কিছু করার নেই তারপর আবার নিকট আত্মীয় ভুল ভুল মেসেজ চলে যাবে জাতির কাছে আলী রাজি আল্লাহকে বললেন এখানে শিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ আবার করছি আলীর সাথে ওসমান এবং ওমরের দ্বন্দ্ব লাগিয়ে দিতে চান এখানে ওসমান রাজি আল্লাহ বলছেন ইয়া আলী কুম আলী তুমি বিচার করো যে তোমার ফয়সালার ক্ষমতা বেশি সহিহ মুসলিমে আসছে আলী তুমি বিচারটা করো তুমি কার্যকর করো আলী রাদিয়াল্লাহু বললেন তার ছেলেকে ইয়া হাসান কম যে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি প্রধান বিচারপতি এখন খালিফাতুল মুসলিমের রাষ্ট্রপ্রধান বিচারের দায় দায়িত্ব দিয়েছেন আলীর কাছে এখন আলী প্রধান বিচারপতি হিসাবে সবাইকে নির্দেশ দিতে পারেন তিনি তার পুত্রকে বলছেন হাসান তুমি কার্যকর করো তিনি বললেন ওয়াল্লে হারাহু মান্তাওয়াল্লা রাহু আরবি পরিভাষা যারা সুযোগ নিচ্ছে তারাই কার্যকর করুক অর্থাৎ ওসমান খলিফা তার নিকট আত্মীয় গভর্নর উনি কার্যকর করুক আমরা করবো কেন একটু একটু ইশারাও দিলেন আর কি ছেলে পেলে মানুষ তো একটু ইশারা আছে কাজে এখান থেকেই তিনি প্রমাণ করেছেন তিনি খলিফার উপযুক্ত নন আমিরুল মোমিনুন উপস্থিত প্রধান বিচারপতি তার বাবা একটা নির্দেশে কার্যকর করার জন্য তিনি একটা অন্য ভাষা ব্যবহার করেছেন এটাই মানুষের শাসক হওয়ার রাষ্ট্র পরিচালনার বিচারক হওয়ার দুর্বলতার দিকে ইঙ্গিত বহন করে ধীর স্থিরতার এই দিকে অন্য ফজিলত বহুত আছে কিন্তু এখানেই তিনি তার দুর্বলতার পরিচয় দিয়েছিলেন প্রথমে আমার দৃষ্টিকোণ থেকে তখন বললেন আলী রাদিয়াল্লাহু তার চাচাতো ভাইকে আবদুল্লাহ আব্দুল্লাহ বিন জাফর জাফর যিনি শহীদ হয়েছিলেন তুমি কার্যকর করো এটা আবদুল্লাহ বিন জাফর কার্যকর করা শুরু করলেন একটা করে মারে আলী রাজার হিসাব করে এক দুই তিন চার চল্লিশ পর্যন্ত যাওয়ার পর আলী থামো আল্লাহ নবী চল্লিশ বেত্রাঘাত কার্যকর করেছেন আমি মনে করি এই পর্যন্ত যথেষ্ট কাজেই আমি বলবো সমাজের যে মদের ব্যাধি সংবিধানের ওই ভাষাটুকু পরিষ্কার করতে হবে পানিশমেন্ট পরিষ্কার করতে হবে মসজিদে মসজিদে খোদবা চলতে হবে রাষ্ট্রের ঊর্ধ্বতন এর তো দেখলাম একজন সাবেক আইনমন্ত্রী সত্য মিথ্যা জানি না তার বাসায় সিসকো সেখানে মত পাওয়া গেছে পশ্চিম এলাকার থেকে একজন বিচারক আসতেছেন গাড়িতে তার গাড়িতে মদ্য পাওয়া গেছে কারণ বিচার ব্যবস্থা যদি শিথিল করে যান সুস্পষ্ট বিধিবিধান যদি না থাকে সেন্সরশিপ যদি আরোপ না করেন প্রতি ওইতে গলিতে প্রত্যেক জায়গায় জায়গায় কত যে গোয়েন্দা কত যে পুলিশ কত পোশাকদারি এগুলা নিয়ন্ত্রণের জন্য লোক নিয়োগ না করেন সরাসরি প্রকাশ্যে যদি সর্বোচ্চ অবস্থান থেকে নিম্ন পর্যন্ত পানিশমেন্ট সরাসরি দেওয়ার ব্যবস্থা না করেন ওয়াশ করে কয়টা ঠেকানো যাবে তারপর আমরা পরিবেশ ক্রিয়েট করে দিতে পারবো সমাজকে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৌদি আরব রয়েছে সেটা আলেমদের হাতে দেওয়া আছে যারা যে ভ্রাম্যমাণ আদালত যেটা সেটা সৌদি আরব আলেমদের হাতে তাদের হাতে পুলিশ দেওয়া আছে সালাতের সময় না আসসালা আসসালা না গেলে সেখানে অ্যারেস্ট আমাদের এক বন্ধুকে অ্যারেস্ট করে বলল তুমি নামাজ যাও সালাতে যাও নাই কেন দৌড়ে পলাচ্ছে কেন যে পলাচ্ছি পুলিশের ভয়ে যে পুলিশকে ভয় করো আল্লাহকে ভয় করো না আল্লাহ ফির রাহমা পুলিশ মাফি রাহমা আল্লাহর দয়া আছে পুলিশের দয়া নাই কাজে পলাইলে আল্লাহর কাছে বাঁচতে পেলে মাপ চাইতে পারো পুলিশ তো আমাকে ছাড়বে না সে তো মারধর করবেই সম্মানিত ভাই কাজেই ইসলাম সামাজিক ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম যেমন ভালো কাজের পক্ষে পরিবেশ সৃষ্টি করে অন্যায়ের বিরুদ্ধে সেখানে প্রতিরোধ করে সেখানে সেন্সরশিপ আরোপ করে সেখানে আইন প্রয়োগ করে সেখানে আবার শাস্তির ব্যবস্থা করে সব মিলেই ইসলাম মদ এবং জুয়াকে বন্ধ করতে গেলে সার্বিক ব্যবস্থা চতুর্দিক থেকে নিতে হবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وآتم وأهم وأكبر